السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ আমাদের হাদিসের কাহিনী এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পূর্বে আমরা রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের জীবনে সবচেয়ে ব্যথাদায়ক একটি কাহিনী আমরা শুনছিলাম আমরা সহিহুল বুখারি এবং সহি মুসলিমের হাদিসের আলোকে সে কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরছিলাম রসুল সাল্লাহ আলিহসাল্লাম তিনি তয়েফে দাওয়াত দিতে গিয়ে চরমভাবে নির্যাতিত হয়ে আহত হয়ে ব্যথিত হয়ে ফেরার পথে তার কাছে আসলেন জিবরিল আলাইহিসালাম আসলেন মালাকুল জিবাল ফাহার নিয়ন্ত্রণ ফেরেস্তাদের নিয়ন্ত্রণকারী ফেরেস্তাদের যিনি প্রধান তিনি এসেই রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে বললেন যে আপনি একটু অনুমতি দিলে আপনি ইচ্ছা পোষণ করলে যারা আপনাকে এ ধরনের নির্যাতন করেছে যারা আপনাকে ব্যথিত করেছে রক্তাক্ত করেছে আমি মক্কার বিশাল দুই পাহাড় দিয়ে এ তয়েববাসীকে আমি ধুলিস্বাদ করে দিব নিশ্চিন্ন করে দিব রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি রহমতুল্লিল আলমিন গোটা বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ আল্লাহ তাকে প্রেরণ করেছেন দয়ায় যেন তার হৃদয় ভরা তার বক্ষ ভরা এ বুক ভরা দয়া নিয়ে মায়া নিয়ে তিনি কখনো কারো নিজের কষ্টের জন্য প্রতিশোধ গ্রহণ করতেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখার চেষ্টা করতেন নবী সাল্লাহ আলিহসাল্লাম জিবরিল আলিহিসাল্লাম এবং মালিকুল জিবাল ফাহার নিয়ন্ত্রক ফ্রেস্তাদের প্রধান যিনি তার এই আবেদনে রসুল সাল্লাহ আলিহসাল্লাম শুধু এতটুকু বললেন যে না তয়েববাসী নিশ্চিন্ন হয়ে যাক ধ্বংস হয়ে যাক এটি আমি কখনো কামনা করি না কখনো চাই না বরং তিনি বললেন ও আর জল্লাহিন আইয়ুখরিজা আসলা ওয়ালা বললেন যে আজকে যে তয়েববাসী আমার তাওহিদের দাওয়াত গ্রহণ করেনি শের বর্জনের দাওয়াত গ্রহণ করেনি আমি আশা করব আল্লাহ সুবাহ হাত আল্লাহর কাছে আমি আশা আশা করছি এ প্রত্যাশা রাখছি যে আল্লাহ সুবাহানা হুয়া তালা এই তয়েববাসী এই ব্যক্তিদের এই পরবর্তী প্রজন্ম এমন আল্লাহ রাবুল্লাহ আলমিন তৈরি করবেন তাদের বংশধর থেকে এমন ব্যক্তিরা বের হয়ে আসবে মাইয়া আবুদুল্লাহ ওয়াহদাহু যে শুধু আল্লাহ সুবাহানা হুয়া তালার একত্ববাদ তাওহিদের উপর প্রতিষ্ঠিত থেকেই আল্লাহর আবাদত করবে ওয়ালা ইউশরিকু বিহি সাইয়া এবং আল্লাহ সুবাহানা হুয়া তাল্লার সাথে কোনো প্রকারের শেরকে লিপ্ত হবে না আল্লাহ আকবার নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি কত ব্যথিত হলেন তিনি কত আহত হলেন এমনকি তার শরীর মোবারক থেকে রক্ত পর্যন্ত ঝরল এরপরেও তিনি তাদের জন্য কোনো শাস্তি কামনা করলেন না তাদের জন্য কোনো প্রতিশোধ নিতে চাইলেন না বরং তাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাদের পরবর্তী প্রজন্ম যেন দিনদার হয় ইমানদার হয় ইসলামের পক্ষে চলতে পারে এমনই আশা আল্লাহ সুবাহানহুয়া তালার কাছে ব্যক্ত করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই কাহিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী নবী সাল্লাহ আলী হোসাল্লামের জীবনে সবচেয়ে বড় ব্যথাদায়ক একটি কাহিনী যেই কাহিনীতে নবী সাল্লাহ আলী হোসাল্লাম তিনি তার সবচেয়ে বেশি ব্যথার কথা উল্লেখ করেছেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম তার গোটা জীবনে নবতের পূর্বে বিশেষ করে নবতের জীবনে মক্কা এবং মদিনায় উভয় সময়ে এ ধরনের কখনো তিনি নির্যাতনের শিকার হননি এ ধরনের আহত তিনি কখনো হননি এ ধরনের ব্যথিত তিনি কখনো হননি নবী সাল্লাহ আলী হুসাল্লাম এত ব্যথিত হওয়ার পরেও তিনি পরিচয় দিলেন উদারতার তিনি পরিচয় দিলেন মহৎ ব্যক্তির তিনি পরিচয় দিলেন ক্ষমার তিনি পরিচয় দিলেন তাদেরকে আরও আশা করলেন তাদের কাছ থেকে যেন আল্লাহ সুবাহানুয়া তালা এর বিনিময়ে তাদের মাঝে এমন পরবর্তী উত্তরস্বরী প্রজন্মকে আল্লাহ নিয়ে আসেন যারা আল্লাহর তাওহিদের উপর প্রতিষ্ঠিত থেকে তার আবাদত করবে এবং সকল প্রকার শের থেকে মুক্ত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এ কাহিনী থেকে আমরা আমাদের জীবনে অনেক শিক্ষা গ্রহণ করতে পারি প্রথম শিক্ষা হল আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন তাওহিদের আল্লাহ সুবাহানহতালার একত্ববাদের আবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য আনুগত্য হবে শুধু আল্লাহ সুবাহানহতালার দাসত্ব হবে শুধু আল্লাহ সুবাহানহতালার আপনি বিধান মেনে চলবেন শুধু আল্লাহ সুবাহানহতালার আপনি আবাদত করবেন শুধু আল্লাহ সুবাহানহা তালার জন্যই আপনার সেজদা পাওয়ার অধিকার রাখেন একমাত্র আল্লাহ সুবাহ তালা আপনার সালাত জাকাত সিয়াম কোরবানি সকল প্রকার আবাদত পাওয়ার প্রকৃতপক্ষে হকদার হলেন আল্লাহ সুবাহ তালা যেমনই আল্লাহ রাবুল আলমিন অন্য আয়াতে তিনি বলছেন বলে দাও কল ইন্না সালাতি নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহ রব্বিল আলমিন বলে দাও আমার জীবন কল ইন্না সলাচি আমার সলাত ও নুসুকি আমার কুরবানি আমার এবাদত ও মাহিয়া ও মামাচি আমার জীবন আমার মরণ লিল্লাহ রব্বিল আলমিন সব কিছুই হলো একমাত্র মহাবিশ্বের প্রতিপালক যিনি রব যিনি স্রষ্টা যিনি সেই আল্লাহ সুবহানাহ তালার জন্য লা শরিক আলাহ যার কোনো শরিক নেই যিনি সকল প্রকার অংশীদার হতে মুক্ত তিনি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তিনি স্বয়ং সম্পূর্ণ স্রষ্টা তিনি স্বয়ং সম্পূর্ণ রিজিকদাতা তিনি স্বয়ং সম্পূর্ণ বিধানদাতা তিনি স্বয়ং সম্পূর্ণ সকল ক্ষমতার মালিক সুতরাং আমাদের জীবনেও এ বিষয়টি বাস্তবায়ন করা দরকার এবং আমাদের দাওয়াত হতে হবে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম যে পথে তিনি দাওয়াত দিয়েছেন সেদিকেই দাওয়াত শুধু ফজিলতের দিকে নয় দাওয়াত শুধু নিজে যা বুঝেছি সেদিকেই নয় সর্বপ্রথম আপনার দাওয়াত হতে হবে তাওহিদের দিকে সর্বপ্রথম আপনার দাওয়াত হতে হবে শির্ক বর্জনের দিকে এজন্যই স্মরণ করে দেখতে পারি আমরা রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম যখন মদিনার প্রতিনিধিদের সাথে আকাবায় মিনার প্রান্তে প্রথম বায়াত নিলেন তাদের কাছে প্রতিশ্রুতি নিলেন যে তোমরা মদিনায় এসেছো আমাকে মদিনায় আমন্ত্রণ জানাচ্ছ তাহলে তোমরা কি করবে তাদেরকে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম মোট ছয়টি বিষয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারাও রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ছয়টি বিষয়ে ওয়াদাবদ্ধ হয়েছিলেন সেগুলির মাঝে সর্বপ্রথম বিষয় ছিল ও আল্লাহ তুশরিকু বিল্লাহি সাই আ তোমরা কখনো আল্লাহ সুবাহানা হাত আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহকে তোমরা শরিক মুক্ত রাখবে আল্লাহকে পরিপূর্ণভাবে তাও হেদের অধিকার তোমরা আল্লাহকে দিবে এ বিষয়টি ছিল নবী সাল্লাহ আলী হুসাল্লাম একইভাবে তয়েফে দাওয়াত দিতে গেলেন সেখানেও একই বিষয় তয়েববাসীদের থেকে নবী সাল্লাহ আলী হুসাল্লাম তয়েববাসীদের কাছ থেকে যেটা আশা করলেন তাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটাও একই তারা তাওহিদের উপর প্রতিষ্ঠিত হবে আল্লাহর একত্ববাদ বুঝে সেটির উপরেই প্রতিষ্ঠিত থাকবে এবং তারা তাদের জীবনে সকল প্রকার শের থেকে তারা মুক্ত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এই কাহিনীটি আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে থাকে আজকে আমরা অনেক সময় অন্যজনকে দাওয়াত দেওয়া ইসলামের দিকে সেটি তো দূরের কথা বরং নিজেই ইসলামের উপর টিকে থাকতে অনেক সময় আমরা হিমশিম খেয়ে থাকি আমরা মনে করি যে ইসলামের দিকে দাওয়াত দিব এই কাজটি করব যাতে আমি সহজেই নগদভাবে কোনো অর্থ বা কোনো কিছু উপকৃত হচ্ছি না হয়তো এর বিনিময়ে সব আমি পাবো আখেরাতে তাহলে এই কাজ করতে গিয়ে আমি এত ধৈর্য ধারণ করব কেন এ কাজের পিছনে আমি এত ত্যাগ স্বীকার করব কেন আপনার একটু স্মরণ করা দরকার আপনি কে আমি কে অথচ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ যিনি ব্যক্তি যাকে আল্লাহ সুবাহানহতালা পৃথিবীর বুকে মানুষের মাঝে সর্বমর্যাদা দিয়েছেন সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি আল্লাহর পথে তৌহিদের পথে দাওয়াত দিতে গিয়ে তিনি এই সমস্ত নির্যাতনের শিকার হলেন এরপরেও তিনি কখনো তার দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করেননি বর্জন করেননি বরং তিনি শত জ্বালা যন্ত্রণা শত বাধা বিপত্তি সব কিছুকে এড়িয়ে তিনি ধৈর্য ধারণ করেছেন এদাওয়াতের পথে তিনি অটল থেকেছেন তৌহিদের এদাওয়াতের পথে এই জন্যে আল্লাহ সুবাহানুভালা অন্য আরেকটি ছোট্ট সোরায় তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেটি সোরা আসর আল্লাহ বল আল্লাহ সুবাহানুভালা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসান আল্লাফি খসর মানব জাতি সকলে তারা ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া ক্ষতিগ্রস্ত তারা নয় যার মাঝে এই চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে প্রথম বৈশিষ্ট্য হলো তারা ইমান এনেছে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা সৎকর্মশীল সৎ আমল করে খারাপ কাজে কখনো জড়িত হয় না তৃতীয় বৈশিষ্ট্য হলো ওয়াতাওয়া সাউবিল হাককে তারা পরস্পর একে অপরকে হকের উপদেশ দেয় চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হাক্কে ওয়াতাওয়াসাও বিসবরি তারা পরস্পরে একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয় অর্থাৎ ইমান আনলে সৎকর্ম করলে মানুষকে ইমানের দিকে আহ্বান জানালে আপনাকে অবশ্যই এই সব কিছু জ্বালা যন্ত্রণা কিছু বাধা বিপত্তির আপনাকে সম্মুখীন হতে হবে যা হয়েছেন নবী রাসুলগণ যা হয়েছেন পূর্ববর্তী সেই ইমানদার দিনদার নেককার ব্যক্তিগণ সুতরাং আপনার জীবনেও এমন বিষয়টি ঘটতে পারে এটাই হলো স্বাভাবিক অতএব একজন মমিন হিসাবে আপনাকে মনে রাখতে হবে রসুল সাল্লাহ আলী হোসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনেও যেন আমরা ধৈর্যের পরিচয় দিতে পারি বিশেষ করে এ দাওয়াতের ক্ষেত্রে কখনো যেন অধৈর্য না হয়ে যায় আপনি যখন ধৈর্য ধারণ করে আপনার কাজকে অব্যাহত রাখবেন সেটিকে বহাল রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন আর যদি তড়িঘড়ি করে আপনি এর ফল পেতে চান তাহলে বেশিরভাগই সম্ভাবনা আপনি আপনার এ কাজে সফল হবেন না বরং বিফল হয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এ অধ্যায় বা এ কাহিনীটি আমাদেরকে আরও যে সমস্ত বিষয় শিক্ষা দিচ্ছে সেগুলির মাঝে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের বিষয়েও এ কাহিনীটিতে আমরা শিক্ষা নিতে পারি নবী সাল্লাহ আলী হোসাল্লাম তিনি কে তার প্রতি কীভাবে আমরা বিশ্বাস রাখব আজকে আমাদের সমাজে কেউ কেউ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে জানতে বিশ্বাস করতে অনেক ত্রুটিতে জড়িয়ে যান করান এবং সহি হাদিসের আলোকে তারা বড় ধরনের ভ্রান্ত চিন্তায় জড়িয়ে যান তা কি অনেকে কেউ কেউ বলে থাকেন যে নবী মোহাম্মদ সাল্লাম তিনি হলেন নূরের তৈরি তিনি আদম সন্তানের মতো নন তিনি নূর থেকে তৈরি করা হয়েছে তাকে আমরা বলবো আসলেই সেই ভাইরাও আবার এই সমস্ত হাদিস এই সমস্ত কাহিনী মানুষের সামনে তারাও বক্তব্য রাখেন এগুলি শোনান কিন্তু নিজে একটু অনুধাবন করার চেষ্টা করেন না একটু চিন্তা করেন না যে মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি যদি নূরেরই তৈরি হয়ে থাকেন তাহলে তয়েফের সেই দুষ্ট ছেলেরা যখন ইট পাটকেল দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আঘাত হানল এই নূরের বডি থেকে তো বের হওয়ার কথা ছিল নূর কিন্তু নূরের নূরের বডি থেকে নূর বের না হয়ে বের হলো রক্ত তিনি রক্তে রক্তাক্ত হলেন যা সকলে আমরা জানছি সকলে আমরা বুঝছি সুতরাং এ ঘটনাও আমাদেরকে শিক্ষা দিচ্ছে এ কাহিনীও আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি তার বডিটি নূর দিয়ে তৈরি ছিল না বরং তিনি একজন আদম সন্তান অন্যান্য আদম সন্তানেরা যেমনইভাবে তাদের বডি তৈরি হয়েছে রক্ত মাংসে মোহাম্মদ সাল্লাহসাল্লামের সাল্লামের বডিও ঠিক একইভাবে তৈরি আল্লাহ সুবাহান হতালা তাকেও রক্ত মাংস থেকেই তৈরি করেছেন রক্ত মাংস দিয়েই তাকেও তৈরি করেছেন বরং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেশ কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরা কাহফের একশত দশ নম্বর আয়াতে বলেন কুল ইন্নামা হে নবী বলে দাও ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি কে আমি কেউ না ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি একজন তোমাদের মতো মানুষ মাত্র আল্লাহ আকবার আল্লাহ সুবাহানহতালা যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে বেশি জানেন যে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি নূরের তৈরি বডি তার না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আদম সন্তানের মতোই তারও সেই বডি হচ্ছে রক্ত মাংসে তৈরি আল্লা সুবাহ আলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এ আয়াতে স্পষ্ট করে দিলেন যে মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি কখনো নূরের তৈরি নন বরং তিনি অন্যান্য মানুষের মতো রক্ত মাংসের তৈরি তবে পার্থক্য হলো এতটুকু ইউহা ইলাইয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে তাকে নবুয়াদ দেওয়া হয়েছে তাকে রেসালাদ দেওয়া হয়েছে অন্যান্যদেরকে নবুয়াত ও রেসালাদ দেওয়া হয়নি সকল আদম সন্তানকে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর মাধ্যমে তার মুখ দিয়ে আল্লাহ সুবাহানহ তালা এ কথাটিকে স্পষ্ট করে দিলেন যে কথার বাস্তবতা আমরা পাচ্ছি আজকের যে কাহিনীটি আমরা শুনেছি সেই কাহিনীতেই পাচ্ছি যে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামকে আঘাত হানার কারণে তার শরীরে কাটে কেটে যাওয়ার কারণে শরীর থেকে নূর বের হয়নি শরীর থেকে বের হয়েছে রক্ত যেমনইভাবে অন্যান্য আদম সন্তানেরও নিয়ম তাদের গায়ে আঁচড় লাগলে ক্ষতবিক্ষত হলে আহত হলে তাদের শরীর থেকে বের হয় না নূর তাদের শরীর থেকে বের হয় রক্ত সম্মানিত দর্শক শ্রোতা সুতরাং আসুন আমরা যে কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরেছি এ কাহিনী থেকে আরও অনেক অনেক বিষয় আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলি আমাদের ভালোভাবে উপলব্ধি করা উচিত এবং সেগুলি শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম যাকে আল্লাহ সুবাহানহতালা নবদ দিয়েছেন রেসালাত দিয়েছেন এবং দুনিয়া ও আখেরাতে অন্যান্য নবীদের চেয়ে আল্লাহ সুবাহানহতালা দুনিয়া ও আখেরাতে অন্যান্য নবীদের চেয়ে আল্লাহ সুবাহানা হাত আলা যাকে বহুদিক দিয়ে মর্যাদাশীল করেছেন সেই মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তাকে বহুদিক দিয়ে মর্যাদা করা মর্যাদাশীল করা সত্ত্বেও মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি কখনো নিজের মাঝে এ দুর্বলতা নিয়ে আসেননি যে আমি কিছু আহত হলে বা ব্যথিত হলে বা আমাকে কেউ কষ্ট দিলে আমি ইসলামের দাওয়াতি কার্যক্রম বন্ধ করে দিব নবী সাল্লাহ আলী হোসাল্লাম এর মাঝে এই মানসিকতা এই চিন্তা কখনো ছিল না বরং তিনি চিন্তা করতেন আল্লাহ সুবাহানহতালা আমাকে পৃথিবীতে প্রেরণ করেননি পৃথিবীতে আমি সুখ স্বাচ্ছন্দ্যে থাকব পৃথিবীতে আমি আরাম আয়েসে থাকব এজন্য নয় আল্লাহ সুবাহানহতালা পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন তার পথে দাওয়াত দেওয়ার জন্য তার পথে কাজ করার জন্য তার পথে কথা বলার জন্য এবং এই ক্ষেত্রে ঝড় ঝাপটা যত রকমের বিপদ আপদ আসুক না কেন সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আপনি তো সেই নবী মোহাম্মদ সাল্লামের মতো সম্মানী নন সেই ধরনের মর্যাদার অধিকারী নন সুতরাং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এত মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও যদি তিনি এ ধরনের ধৈর্য ধারণ করেন এবং এই পথে অটল থাকার চেষ্টা করেন অতএব আপনার আমার কি অবস্থা হতে পারে সুতরাং আমরা এই কাহিনী থেকে এটাও শিক্ষা গ্রহণ করব আমরাও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী আমাদের জীবনটাও হচ্ছে ইসলামের জন্য আমাদের জীবনটা হচ্ছে আল্লাহ সুবাহানহতালা সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অবশ্যই আমাদের জীবনে নিজেরা ইসলাম ভালোভাবে মেনে চলব এবং অন্য যারা এই ইসলাম সঠিকভাবে মানছে না তাদেরকেও আমরা ইসলামের দিকে সঠিকভাবে মেনে চলার জন্য উদ্বুদ্ধ করব সাথে যারা একেবারেই অমুসলিম যাদের মাঝে ইসলাম নেই তাদেরকেও আমরা বুঝাবো তাদেরকে আমরা সুন্দরভাবে ভদ্রভাবে নম্রভাবে ইসলামের দিকগুলি তাদের কাছে তুলে ধরে সঠিক দিকগুলি তাদের কাছে তুলে ধরে তাদেরকেও আমরা ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা করব আমরা যেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের জীবন থেকে বিশেষ করে আজকে যে কাহিনীটা আমরা শুনলাম সে কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের পথে আমরা অটল থাকতে পারি ইসলামের পথে আমরা আরও বেশি সেবা দিতে পারি আল্লাহ সুবাহানা হতালা আমাদেরকে সে তৌফিক দান করুন আজকে আর দীর্ঘ না করে এখানে আমরা শেষ করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আবার সুযোগ হলে আমাদের এই হাদিসের কাহিনী প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ আমাদের সকলকে হাদিসের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন আমিন ও আখরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ তালা আলা নবীন মোহাম্মদ আলা আলী ও সাহবি আজমাইন সোহানক আল্লাহম্মা ও বিহামদিকে ইলাহ আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা والسلام عليكم ورحمة الله وبركاته آه.